من يوم الجمعة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن تعلمون وقد قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتدر ومشى ولم يركب ودنا من الإمام واستمع ولم يلبو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গর স্বর্গ সে তা গর্ব এক মালিকে আম্বার গর স্বর্গ সে তা গর্ব এক মালিকে আম্বার ওর সে তা পরস পর দিরহাম দিনার গর বাহারে আগার দূরে বনে পারস বনে কোসার और एक तरफ हो के मेरे सैयद अबरार गौर साल के में सिकी से कहे अब तो किया ले गौर साल के में सिकी से कहे अब तो किया ले सब छोड़ कर ना लाइने मोहम्मद को उठा ले सब छोड़ कर ना लाइने मोहम्मद को उठा ले আল্লাহ রব্দুল আলমিনের লক্ষ্য করি শুকর যিনি পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের একটি আয়াত এবং তিরমিলি শরীফের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আর আমি এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেক বস্তুর মধ্যে এক একটা জিনিসকে এক একভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন ধরুন আল্লাহ রব্দুল আলমী সাত আকাশ সৃষ্টি করেছেন সাত আকাশের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সপ্ত আকাশকে কেন সপ্ত আকাশের উপর হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা এটা উর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের বয়াডা সিদ্ধাতুল মুনতাহা সাইদুল মালায়কা হজরত জিবরিল আলাহ সাল্লামের মাকা বাড়ি ওখান থেকেই জান্নাত শুরু সপ্ত আকাশের উপর থেকেই জান্নাত শুরু তো সিরের কিতাবের মধ্যে আছে সত্য আকাশের ছাদ সেটা হচ্ছে জান্নাতুল মাওয়ার ফ্লোর তার মানে সত্য আকাশ থেকে জান্নাত স্টার আল্লাহ রব্দুল আলমী সাতাশতম পাড়ার সুরা অন্নজমে এরশাদ করেন ইন্দা সিদরতিল মুমতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া তাহলে সাত আকাশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সত্য আকাশকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেহেতু ওখান থেকে জান্নাত শুরু আল্লাহ অবনীত জমিন সৃষ্টি করেছেন সাত আকাশ সাত জমিন আমরা কথার সাথে বলি জমিনের মধ্যে উপরের জমিন অর্থাৎ যে জমিন আমরা বসবাস করতেছি এটা হচ্ছে শ্রেষ্ঠ জমিন কেন আল্লাহ রব্দুল আলমিন এই দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন এই উপরের জমিন যেখানে আমরা বাস করি সব নবী এই জমিনেই বসবাস করে গিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে এই জমিন সর্বশ্রেষ্ঠ জমিন আল্লাহ রব্বুল আলমিন আজ বেহেস্ত সৃষ্টি করেছেন বেহেস্ত আটটি একটা বেহস্তর নাম হচ্ছে দারুসালাম والله يدعو الى دار السلام আরব বেশতের নাম দারুল কুল লাহুম ফিহা দারুল কুল আরেকটার নাম দারুল মোকমা আল্লাদি আহাল্লানা দারুল মোকমা আরেকটা হচ্ছে দারুল হায়াওয়ান ওয়াইনাল ওয়াইনাত দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান বেশতের আরো একটি নাম জান্নাতুল নাইম আর একটা বেহেস্তের নাম জান্নাতুল মাওয়া আর একটা বেহেস্তের নাম জান্নাত আদ জান্নাত আদ মিন তাজরি মিন তাহতিহাল আনহার আরো একটি বেহেস্তের নাম জান্নাতুল ফেরে দাও এটা সর্ব উৎকৃষ্ট বেহেস্ত নবীজি হাদিসেও বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করো ওয়াইজা সালতুমুল্লাহ আল জান্নাতা আল জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসের সুয়াল বলিও যেহেতু জান্নাতুল ফেরদাউস সর্ব উৎকৃষ্ট জান্নাত আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীতে অগণিত পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সব পাহাড়ে আল্লাহর সৃষ্টি তবু উৎকৃষ্ট পাহাড় সেটা হচ্ছে তুর পাহাড় কেন এই তুর পাহাড় আল্লাহ পাকের তাজাল্লি গা আল্লাহ রব্দুল আলমিন তাজাল্লি দিয়েছেন মুসা আলাহ সালাতামের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছে তুর পাহাড় ঠিক কি না ভাই আলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জালাহু ওয়া ওয়াকাররা মুসা তাইকা আল্লাহ যখন বিশেষ তাজাল্লি দিলেন হযরত মুসা সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন এবং তুর পাহাড় বিধ্বস্ত হয়ে গেছে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে তাহলে তুর পাহাড় এটা শ্রেষ্ঠ পাহাড় কেন পাকের বিশেষ দৃষ্টি এই পাহাড়ের উপর পড়েছে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে যতগুলো শহর সৃষ্টি করেছেন সব শহরের মধ্যে উত্তম শহর বালাদুল আমিন যেটাকে মক্তাদুল মুকাররামা বলা হয় এটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট শহর ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন আমিন বালাদুল আমিন মানে মক্কাতুল মুকাররামা এ মক্কাতুর মুকাররামা কেন শ্রেষ্ঠ যেহেতু সারা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ তিনি এই জমিনেই তো জন্ম লাভ করেছেন না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যেটাকে আমরা কাবা শরীফ বলি আল্লাহর নবী হাদিসে সাপ করেছেন আমার কোন উম্মত যদি কাবা শরীফে এক ওক্ত নামাজ আদায় করে এক লক্ষ ওক্ত নামাজ আদায় করলে যে সাহব তার আমল নামে সেই সাহব লেখা কত বড় মোবারক জায়গা মদিনার মসজিদে পড়লে কোন রাওয়াজ মতে দশ হাজার কোন রাওয়াজ মতে পঞ্চাশ হাজার কিন্তু মক্কাতে পড়লে এক লক্ষ ওরা কতই না ভাগ্যবান মানুষ যারা এই মক্কাতুল মোকারামায় গিয়ে সেইটা করেছে কতই ভাগ্যবান মানুষ ভাই আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহর জেয়ারাত নসিব করুক আমি এই পৃথিবীতে যতগুলো জমিনের খণ্ড রয়েছে টুকরা সর্বোৎকৃষ্ট খণ্ড ওই জায়গা যে জায়গায় আল্লাহর নবীর সমাধি আল্লাহর নবী যেখানে আরাম করতেছেন এই জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যে তা নয় ওই জায়গার দাম আল্লাহ পাকের আরশা আদিমির থেকেও কুটি কুটি করে বেশি রাজা আরশে বরি জান্নাতে রাজা আরশে বরি জান্নাতে আরামে গাহে পাকে রসুলে আরবি হে আমাদের পিজা ওস্তাদ আল্লাহ মানোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেছেন ও মক্কার জাহারতকারী তুমি কি জানো কোথায় এসেছো তুমি তুমি তো এমন এক জায়গায় এসেছো যে জায়গার দাম আরশা আজিমের থেকেও কুটি কুটি গুণে বেশি জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে মেহমানদারি করাবে মেহমানদারি করানোর জন্য যে খাবার আল্লাহ পাক রান্না করবেন পাক করবেন ওই খাবারকে সুগ্রাণ যুক্ত করার জন্য আল্লাহ রব্দুল আলমী রজায় আঠারের মাটি ব্যবহার করবেন সুহান কেমন জায়গার দাম চিন্তাটা করো রাত সৃষ্টি করেছেন রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর ইন্নাম জাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে লাইলাতুল কদর হাজার রাত ইবাদতের থেকেও কি উত্তম আল্লাহ রব্দুল আলমিন বারোটি মাস সৃষ্টি করেছেন এই বারো মাসের মধ্যে এটা এত বিস্তার কেন করে একবার এটারে টেস্ট করি তুই রাখবো এটা তো পছন্দ দেখা যায় বারো মাস আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করেছেন বারো মাসের মধ্যে রমজান মাস এটা শ্রেষ্ঠ মাস এগুলা যথাসময় আলোচনা করা হবে বা আপনারা জানেন নবী হাদিসে বলেছেন রমজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে সাহাব আল্লাহ সে সাহাব দান করেন রমজান মাসে একটি ফরজ যদি কোনো মানুষ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে স্বভাব আল্লাহ রব্দুল আলমিন তার আমল নামায় সেই স্বভাব দান করেন সুবাহান এই দুনিয়ার ভিতরে যত কিতাব আছে বই পুস্তক সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ তথা উল করিম মহান গ্রন্থ আল কোরআন এটা সর্বশ্রেষ্ঠ কিতাব দুনিয়ার কোন বই পুস্তকের ব্যাপারে এই কথা নেই যে একটি অক্ষর তেলাওয়াত করলে দশ নাকি আছে ভাই রবি ঠাকুর বা কাজী নজরুল যে সমস্ত বই রচনা করেছেন এগুলো বললে কোনো নেকি পাওয়া যায় এমন কোন হাদিস আছে কোরআনের ব্যাপারে নবী বলেছেন যে ব্যক্তি মান করা হরতম মিন বিল্লা পালাহু আশ্রু হাসানা নবী বলেছেন যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশটা নেকি দান করবেন সোবাহান আল্লাহ আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই হাদিসের একটি কিতাব লিখেছেন আল মোসান্নাফ তিরিশ খণ্ডের একটি কিতাব ওই কিতাবে তিনি লিখেছেন যে কোরআনে কারিমের একটি অক্ষর পড়লে দশ নেকি এটা তো আমরা সকলে জানি ওই কথাটা যদি বিনা অজুতে পড়ে তখন দশ নেকি অফিসেও যদি কোনো মানুষ কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাজ পঁচিশ নেকি দান করে আমাদের আম্বাল আল মুসান্নাত কিতাবে লিখেছেন অজু সহ যদি নামাজ অবস্থায় বসে বসে তেলাওয়াত করে এক অক্ষরে পঞ্চাশ নেকি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে কোরআন কারিমের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন একশত নাকি দান করবেন সুভান আমরা তো এখন সকল উজু করে এসেছি সুন্নত পড়েন প্রত্যেকটা অক্ষরে হাদিস দ্বারা বোঝা যায় একশত নেকি করে আল্লাহ পাক কি করেন দান করেন মাহফিলের মধ্যে কোরআনের মাহফিল সর্বশ্রেষ্ঠ মাহফিল নবীর মধ্যে খতামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম শ্রেষ্ঠ নবী আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হাদিসের মধ্যে আছে উদুর পাক সাল্লু আলাইসাল্লাম বলেন হে আমার উম্মতেরা আমি জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাব না কোনো নবী যেতে পারবে না সমস্ত নবীদের আগে আমি আগে জান্নাতে যাব তারপর অন্যান্য নবীরা জান্নাতে যাব সুহান আল্লাহ এবং কোন নবীর কোন উম্মত আমার উন্মতের আগে জান্নাতে যেতে পারবে না আগে আমি নবীর উন্মত জান্নাতে যাবে তারপর অন্যান্য নবীদের উন্মত কোথায় যাবে সর্বশ্রেষ্ঠ নবী লাউলা কালামা ফলাকুল আফলাক হে নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম সৌরজগৎ গ্রহ নক্ষত্র আসমান জমিন কিছুই আমি সৃষ্টি করতাম না মোহাম্মদ কো আগার পয়দা না করতে জমিন ও আসমান হো পয়দা না হতে মোহাম্মদ যদি সৃষ্টি না হতো আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না হজরত হাসান রজি আল্লাহ তালান আল্লাহর নবীর যুগের একজন কবি ছিলেন আল্লাহর নবীর ব্যাপারে কি সুন্দর কবিতা লেগেছেন মদন সাহেব ওটা কি দেখেন প্রায় ডিস্টার্বটা দেখা যায় হজরত হাসান রাজি আল্লাহ নবীর ব্যাপারে প্রশংসা সম্বলিত কিছু কবিতা লিখেছেন অমেশ তারা তারকত্ব আইনি ওয়াজামালু মিন কালাম তালিদিন নিসাউ হে নবী আপনার মতো এত সুন্দর রূপের কোন মানুষকে আজ পর্যন্ত জগতের কোন মহিলা পর্যন্ত প্রসব করেনি কুলিকটা মোবার রামিন কুল্লি আইমিন কান্নাকা কদ কুলিকটা কামা তাসাউ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করতেই সমস্ত দোষ থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন মনে হয় যেন আপনি যেভাবে হতে চেয়েছেন আল্লাহ ওইভাবেই কি আপনাকে সৃষ্টি করেছেন হজরত আশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আল্লাহর নবীর সবচেয়ে আদরের স্ত্রী এত টাকা খরচ করলেন আপনারা এই মাইকটা বুঝি ঠিক করতে পারেন না ওদের একটা গতি আছে বলার একটা ইয়ে আছে কি হয় আমার বুঝে আসে না এগুলো একটা দক্ষ মিস্ত্রি না এগুলো ঠিক করতে পারেন না কেন্দ্রীয় মসজিদের মাইক হইতে হবে কেন্দ্রীয় কথা বুঝেন না এটা নর্মাল হলে হবে কেমনি আপনারা সকলে সহযোগিতা করে একটা উন্নত মানের সাউন্ড বক্স এবং একটা মেশিনের ব্যবস্থা করে দিন আপনারা হজরত আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আল্লাহ আল্লাহর নবীর সবচেয়ে আদরের স্ত্রী ছিলেন বর্তমান যুগের মহিলারা তো স্বামীর প্রশংসা করে না স্বামীর প্রশংসা করা এটা সাহাবাইকরামের শূন্য হজরত আশা সিদ্দিকার আল্লাহ তালা আল্লাহ আপন স্বামী তিনার প্রশংসা করতেছেন আর স্বামীটাও তো যেমন সরকার তো আলম মোহাম্মদ রসুল্লাহ লানা শামসুন ওয়ালিল আফা কে শামসু অশান্তি খয়রুমিন শান্তি সামাই হজরত আশা সিদ্দিকার রানা বলেন ও দুনিয়ার মানুষ আসমানেরও একটা সূর্য আছে একটা সূর্য আছে আর আসমানের সূর্য উদিত হয় ফজরের পর থেকে আর আমার সূর্য উদিত হয় মাগরুবের পর থেকে সুবাহান লানা শামসুন ওলিলা আফাকে শামসু অশান্তি কয়ে রুমিন শামসি সামাই লায়ুম কিনু সানাউ তামাতা না হকু বাদাদ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার কোন শব্দ দিয়ে আপনারা আল্লাহর নবীর প্রশংসা করবেন জগতের সমস্ত সাহিত্যিক যদি সাহিত্যের মাধ্যমে নবীর প্রশংসা ফুটিয়ে তুলতে চান কলামিস্ট লেখক সকলেই ব্যর্থ হয়ে যাবে এই কথাই বলতে হবে যে আল্লাহর পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ বাস এটাই তিনের প্রশংসা আর আপনি কি দিয়ে উনার প্রশংসা করবেন উৎসব দমে ঐসা ইয়ে ভয় দাদারি আছে কোবাহ হামাদারন তু তনহাদারি জামালে হুসেন ইউসুফ পর ফকদা আছে জোলাই খাথি থি জামালে হুসেন ইউসুফ পর ফকদা আছে জোলাই খাথি থি তোমারে রোহে রোশন পর ফেদা তার জাহানি হে ও দুনিয়ার মানুষ হজরত ইসুফ আলাই সালাম আল্লাহ পাক সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দান করেছে তো সেই ইউসুফের রূপ লাবণ্যের উপর আশেক ছিল প্রেমিক ছিল জুলাইখা সে জুলাইখা জীবন দিয়েছে আর তোমার এর রসুন পর হে রাসুল তোমার গুণ কীর্তনের উপর তোমার সৌন্দর্যের উপর সারা পৃথিবীর মানুষ গরদান পর্যন্ত বিলিয়ে দিয়েছে সেটার প্রমাণ আল্লাহর নবীর যুগে সাতাশ হাজার সাহাবি শাহাদ বরণ করেছেন কয় হাজার সাহাবি আল্লাহ নবীর জন্য না সব কিছু আমার ভাইরা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আসমান জমি লোহে কলম চাঁদো তারা আসমান জমি লোহ কলম চাঁদো তারা हर চিজ মে है নূরে মোহাম্মদ का नजारा हर চিজ মে है নূরে मोहम्मद का नजारा আমি যাবের इतने सबरा رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إذهيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وعليه هلة حمراء فإذا هو আসান ইন্দি মিনাল কমর সুবহান আল্লাহ হজরত বারাত না আজেদ রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা চাঁদনি রাতে আমি ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম ওয়ালাইহি হুল্লাতুন হামর নবীর গায়ে একটি লাল বর্ণের চাদর ছিল তো আমি যখন এই চাঁদনি রাতে একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আমার কাছে যেন চাঁদের থেকেও কুটি কুটি করে বেশি আকর্ষণ নবীর চেহারা মনে হচ্ছে কেমন আমাদের সেই নবী আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে এক একটা জিনিসকে এক একভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আসমানের মধ্যে সত্য আকাশ জমিনের মধ্যে যেখানে আমরা বসবাস করতেছি ঠিক কিনা ভাই জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরে দাও পাহাড়ের মধ্যে তুর পাহাড় শহরের মধ্যে মক্কাতুল মোকার জমিনের টুকরার মধ্যে আল্লাহর নবী যে জায়গায় সাহিত্য আছেন ওই টুকরা রাতের মধ্যে লাইলাতুল কদর মাসের মধ্যে রমজান মাস মাহফিলের মধ্যে কোরআনের মাহফিল নবীদের মধ্যে হুজুর ঠিক তেমনি ভাবে যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় দিনের মধ্যে একটা দিনকে আল্লাপাক শ্রেষ্ঠত্ব দান করেছেন ইয়ামুল জুমা যেটাকে শুক্রবার বলা হয় এই দিনটাকে আল্লাপাক অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে এই জুমার দিন আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত আদম আলাই সাল্লাহামকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করে শুক্রবারেই আল্লাহ পাক জান্নাতে ওনাকে থাকতে দিয়েছেন এবং একশত বছর জান্নাতে থাকার পর আবার এই শুক্রবারে উনাকে জান্নার থেকে আল্লাহাক বের করে দিয়েছেন আবার এই শুক্রবারেই মহাপ্রলয় যখন হবে কেমন শুক্রবারেই হবে এই জন্য হাদিসের মধ্যে আছে মানুষ এবং দিন খেলা যত প্রাণী এই পৃথিবীতে আছে সকলেই শুক্রবারে বিত সন্ত্রস্ত হয়ে যায় যে শুক্রবারে তো কেয়ামত হবে না জানে আজকে শুক্রবার আজকে কোনো কেয়ামত হয়ে যায় কিনা কিন্তু আমরা মানুষের কোনো খবর নেই আমার ভাইরা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন কোন লোক যদি শুক্রবারে মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলমিন কবরের আদাব থেকে তাকে নিষ্কৃতি দিবেন সুবাহান আল্লাহ এবং শুক্রবারে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তার জন্য শহীদের সওয়াব লেখা হবে শুক্রবারে যদি কোন মানুষ মৃত্যুবরণ করে হাদিসের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন শুক্রবারের এত ফজিলত তবে দেখেন আবার কেউ ধোকা খাবেন না জীবনে নামাজ আমাদের দেশে কেউ সুন্দিগিরি আশা খান না জীবনে নামাজ রোজার দাঁত দাঁড়ানো চুরি আর বাদ মারি করছেন হাতে হাতে আর শুক্রবারে মরার জন্য দোয়া করছেন শুক্রবারে মরি গেছে আপনি আপনি মনে করেন আপনি জান্নাতে চলে গেছেন এই হাদিস ওর জন্য বলা হয়েছে যে লোক পাঁচত্ব নামাজ পড়ে ন্যায় নিষ্ঠার সাথে যে চলাফেরা করে খোদাবিধি যার অন্তরে আছে ওই আল্লাহওয়ালা যদি শুক্রবারে মারা যায় তার জন্য হচ্ছে এ সমস্ত ফজিল আমার ভাইরা খুদ্ায় যে হাদিস আমি পড়েছি নবীজি বলেছেন মানগতালায় মাল জুমাতে জুমার দিনের ছয়টা আমল এটা আজকে আলোচনা করব জুমার দিনের ছয়টা আমল এত সহজ আমল সাওয়াবও তার অনেক বেশি আগে আমলগুলো কি আমি ধারাবাহিকভাবে বলি আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন মান গসালায়ামাল জুমা দোয়াক্তা সালা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং গোসল করাবে গোসল করবে এবং গোসল করাবে মানে মুফাসিরিন কেরাম মহাদিসিন কেরাম সেটা ব্যাখ্যায় লেগেছেন সহবাস করা যার কারণে স্ত্রী গোসল করতে হবে যাই হোক যে ব্যক্তি জুমার দিন গোসল করবে অবে অবাক করা হবে তাকার এক শূন্য পাইলাম কি জুমার দিন কি করা সবাই বলেন না কেন বেলু তো শীতকালের পরে গয়ে নেই ওয়া যখন কইেন না কি শীতের কাছে যদি পরা পরাজয় করতে যান আপনারা সেটাকে মানুষ মারা লাগে কি বুঝি আবার চাইন হাফাত্তান হড়ে আবার জুমার গোসল করিয়ে লাইন না যে হাফাত্তান যেন হড়ে গেছি তো লড়ি ছড়ি একটু হজরত ঈসা আলাই সালাদুসালাম এক পথ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলো একটা শিকারি একটা হরিণকে শিকার করে পিঞ্জিরার ভিতরে ঢুকে রাখছে এমন একটি ঘটনা আমাদের নদীর ব্যাপারেও আছে ঈসা আলাই সাল্লাম ওই হরিণের ফাইজি যাওয়ার সময় হরিণ যেন ঈশা আলাহিসাল্লাম বলছে ওইটা আমাকে একটু ছেড়ে দাও আমার বাচ্চাগুলো তো আমি দুধ খাওয়াই আমি আবার চলে আসবো ওয়াদা করলাম তোমার কাছে তো সত্যি বলছো তো হ আমি আর চলে আসবো আবার তো দেখো আবার মালিক আমাকে পরে গালাগালি করবে ও যদি না আসো ও যদি হুজুর না আসি আমি ওই রকম অলক্ষী যে জুমার দিন গোসল করে না তার মতো আমিও কি ওই রকম অলক্ষী হব আমি প্রতিশ্রুতি দিলাম আমি আবার চলে আসবো পশু পাখি পর্যন্ত নবীদেরকে চিনেছে আমরা চিনি না আমরা কই কেমন দার মুখ দিয়ে চামড়ার মুখ নবীর ছানে কথা বলতে আমরা কুণ্ঠা বোধ করি না কার সামনে কথা বলি আমরা যার মনে যখন যেটা আছে বলতেছে নবীর ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনি যত বড় আব্দুল কাদের জিলেনে হন না কেন নবীজি যদি আসরের ময়দানে আপনাকে উন্মত বলে স্বীকৃতি না দেয় আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে নবীর সাথে যদি বেয়াদবি করেন আর নবী আপনার জন্য সুপারিশ করবে এটা কশ্চিন কালে হতে পারে না বন্ধুরা আমার গোসল করা এক নাম্বার সুন্নত জুমার আগে গোসল করতে হবে আবার আসরের পরে করলে কিন্তু সবটা হবে না নাম্বার দুই অবাক তারা অত্যাচার তাড়াতাড়ি মসজিদে আসা জুমার দিন যখন জুমার জন্য আজান দেওয়া হবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে যাও নে কেরাম মুফাসিরিনে কেরাম এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন জিনা করা হারাম না হালাল জিনা করা যেমনি ভাবে হারাম কোন সন্দেহ নেই এর ভিতরে জুমার দিন আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করা ওইরূপ হারাম নাহজুল্লাহ আমার ভাইরা আমরা হয়তো জানি না তারা ব্যবসায়ী ভাই আছেন আজানের পরেও আমরা ব্যবসায় লিপ্ত যে আসবো যাচ্ছি যাবো একটা বাদ নতুন বসবে দেখি আমার ভাইরা এমন কাজ করবেন না আজান হয়ে গেছে কাজকর্ম শেষ আপনি কোটি টাকা কামায় কি করবেন যদি আল্লাহ পাক বরকত না দেয় লাভ হবে বরকত এটা সবচাইতে বড় জিনিস এক কোটি টাকা যদি আপনি রোজগার করেন যদি এতে বরকত না হয় কিছুই হবে না আমি কমই মাদ্রাসায় চাকরি করি আমার বেতন সাত হাজার টাকা বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা কেমন সুখে আছি এটা যদি এক মিনিট আপনাদেরকে বিবরণ দিই আর আমাদের সরকার যদি জানে তখন আমাদের এই শান্তি কেড়ে নেওয়ার জন্য অস্ত্র দিয়ে যুদ্ধ করে শান্তি নেওয়ার চেষ্টা করবে এমন শান্তির ভিতরে আল্লাহ পাক সাত হাজার টাকার ভিতরে বরকত রেখেছে আপনি আজান পরে ব্যবসা করেন একটু বরকতের জন্য দেখি আরো পাঁচ টাকা পাই কিনা আর একশো টাকা পাই কিনা আমার ভাইরা বরকত খুঁজতে হবে আল্লাহর কাছে আজান হয়েছে কাজ কর্ম শেষ নামাজ আদার জন্য এখন মসজিদের দিকে দৌড়াইতে হবে আপনাকে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্দুল আলমিন বন্দাদের তিন সময় তিনটা আমল দেখে হাসতে থাকেন এক নাম্বার আজানের পর যদি কোনো বান্দা নামাজ পড়ার জন্য সামনে বসার জন্য ঘর থেকে দ্রুত রওয়ানা দেয় আল্লাহ রব্দুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা দেখো মসজিদের প্রথম কাতারে কোনো মিষ্টি আর জিলাপি বিতরণ হচ্ছে না কোনো টাকা দেওয়া হচ্ছে না নিশ্চয় এই বান্দাগুলো সামনে সফের জন্য বসবে আমি আল্লাহকে রাজি করার জন্য অন্য কিছু না তারা রে তোরা শুনে রাখ তোরা সাক্ষী দেখ এ বান্দার জীবনের সর্বগুণা মাফ করে দিলা যখন তাড়াতাড়ি আছে আল্লাহ হাসেন ফেরিস দেখ আমাকে পাওয়ার জন্য কি কিভাবে সে এগিয়ে যাচ্ছে দেখো তাহাজুদের সময় স্বামী উঠেছে স্ত্রীকে তাহাজুদ নামাজ পড়ানোর জন্য চেষ্টা করতেছে স্ত্রী একটু গড়ি মশি করে একটু পাটি পানি নিয়ে ছিটাইলেন তার মুখে ঠান্ডার একটু ছিটাইলেন আল্লাহর কাছে খুব খুশি লাগে আল্লাহ তখন ফেরিস্তাদের ফেরিস্তাদেরকে হাসাহাসি করবেন সুবান আল্লাহ বলেন আমলগুলো করবেন সামনে সফে বসা কি পরিমাণ খাওয়া এটা যদি মানুষ জানতো হাদিসের মধ্যে আছে লটারি দিত লটারি মারামারি লাগতো লটারি সিদ্ধান্ত করতো আজকে আমরা যে যখন আছি সুবিধা মতো বসি এখন তো পাখা চলতেছে না দেখবেন যখন পাখা চলবে অনেক বা একবার সামনে চপে প্রচুর জায়গা খালি পড়ে আছে কিন্তু ওই একটা পাখা টার্গেট করে ওখানে বসে পাখার নিচে খবরদার আপনার হক আগে আঁকড়ে যেখানে জায়গা পাবেন ওখানে বসবে প্রথম সব ফিল হবে তারপরে দ্বিতীয় সব তারপরে তৃতীয় সব কত যে পোড়া কোপাল হবে যারা আসে তারা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে ওদের কোপাল কত খারাপ চিন্তাটা করে তুমি এসেছো আল্লাহ তো খুশি কিন্তু ওখানে দাঁড়িয়ে কি করো এখন কি কাজ দিনের একটি আমল নিয়ে তো শুনো নবী বলেছেন আমার কোন মত যদি আমলের নিয়ত একটা মাসালা শুনে পরে আমল হোক বা না হোক এক হাজার নফল নামাজের সাহব তার আমল নামা লেখা হয়ে যা বেলে ওজন মাইকের আওয়াজ তো দাঁড় বাড়া উনি না লাভ হইতো না ওই যে মুরব্বীরা আগে বর্ষির বর্ষি চিনেন নাকি আপনারা দাদা চিনেন না আপনি বর্ষি ওই যে হবার মধ্যে এটা বর্ষিত হয় না যে আগের মুরব্বীরা দেখতাম ওখানে আগুনের কয়লা দিয়ে আগুন ফোয়াইতো বর্ষি আছে না আচ্ছা এই আগুনের তাপ যে নাকি বর্ষি থেকে ফাঁসার দূরে বসবে তার গায়ে লাগবে নাকি যে বর্ষির কাছাকাছি হয়ে বসবে ঠিক ওয়া যাবে নসিহতের দ্বারা ওই লোকটাই উপকৃত হবে যে হুজুরের কাছাকাছি হয়ে বসবে আর যে যত দূরে বসবে সে তত বর্ষির তাপ থেকে বরকত থেকে রহমত থেকে সে তত দূরে থাকবে এই জন্য আমার বন্ধুরা তাড়াতাড়ি এসে সামনের সবে বসার চেষ্টা করব আজান দেওয়ার ফজিলত অনেক খাওয়া অনেক খাওয়া আল্লাহর বলেছেন যারা মহাজন হবে ওদের গা কেমন দিন সবার গায়ের থেকে লম্বা হবে এখলাসের সাথে যদি মহাজিনীটা হয় হ্যাঁ আমি ওই মসজিদের মহাজেন আমি অন্তত আমি তমুক না আপনার আমল নষ্ট হবে এখলাসের সাথে যদি এই মহাজিনী করা হয় গান লম্বা হবে তার দুই অর্থ হয় তার গানটা অরিজিনালি লম্বা হবে বকের গানের মতো অথবা গানটা আমাদের মতোই থাকবে তাকে একটি তিলের উপর দাঁড় করাবে যার কারণে সবার থেকে উঁচু তাকে দেখা যাবে দিলে এত টাকা দিয়ে মোয়াজিন রাখি আবার আমরা আজান কিনলে দিব দরকার আছে নাকি না ভাইরা আমার মাঝে মাঝে এটা মোয়াজিনের হক উনাকে যেহেতু আপনার নিয়োগ দিয়েছেন মাঝে মাঝে বলেন হুজুর আজকে একটু আজানটা আমি দিই কি সব পাইতেছে জানেন উনার আজানের আহ্বানে অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে আসে সব মানুষ নামাজ পড়েছে সব পাবেন উনি একটা আহ্বানকারী ওই পরিমাণ সব পাবেন একটু দেন মাঝে মাঝে আজান দেন আপনি মুসলমান না আজানকে দিতে পারেন না আপনি মাঝে মাঝে দেন বেল হুজুর আমাকে একটু সুযোগ দেন দুইটা আমল বলেছি দেড়টা বেজে গেছে এখন কি আর বলবো বাকি চারটা নাচ পরে দুমার জন্য দেখে দিই হ্যাঁ আপনার তো বলেন তো পিছের থেকে তো আওয়াজ না আপনার বলেন তো আচ্ছা দুই মিনিট এমনি আপনার খুব বিপদে আছেন মনে মনে করেন অসুস্থ হলে ভালো আমি ঠিক টাইমে জামাত দেওয়া কেউ দোয়া তো করেন না আপনার দোয়া করছেন দোয়ার খেলায় আমি তো এমনি সুস্থ হয়ে গেছি আমার ভাইরা গোসল করা এক নাম্বার শূন্য দ্বিতীয় নাম্বার শূন্য তাড়াতাড়ি মসজিদে কি কোন তাড়াতাড়ি মসজিদে আসে কোনো টাকা খরচ হয়নি কিনা দেখবেন বাকি সাইডটা আরো সহজ প্রভু উম্মা হুজুর ইগিন নাকি আরো সহজ তাড়াতাড়ি মসজিদে আসা দুই নাম্বার এটা কিন্তু সবক দিব আমার খেয়াল রাখিন এমনি কইন না বেলে কোশ্চেন শুনছি নাম্বার তিন অমাশা ওলা মিয়ার কাপ পায়ে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে পায়ে হেঁটে কথা বুঝছেন নাকি না পায়ে হাঁটি আসতে কত হাজার খানিক টাকা ফি দেওয়া লাগবো চায় না বা জেতার গাঁত্রি হয়ে যায় করে কাফের করেন না যাদের পথ দূরে বা অনেকের অনেক সময় অনেক দয় দরকার থাকতে পারে উনি গাড়ি নিয়ে আসেন মোটর সাইকেল নিয়ে আসেন অনেক দূর দরার থেকে হয়তো কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বেন গাড়ি আনতে হবে সেটা ভিন্ন কথা পায়ে হেঁটে মসজিদে আসা নবী বলেছেন সুন্দরভাবে অজু করে যদি আমার কোন মত তার ঘর থেকে রওনা দেয় প্রত্যেকটি কদমে একটা একটা নাকি তার আমল্লামা লেখা হয়ে যা ছোট ছোট ছোট ছোট করে কদম দিয়ে আসুন না বারোটার আগে রওনা দেন যে আমার এই মসজিদে কায় একশো কদম লাগে আজকে তিনশো কদম বানাবো একশো কদম রে একবারে ছোট ছোট ছোট ছোট করি দিয়ে আসেন না সাহাবাইকরাম মসজিদ আসার তিনটা পথ কয়টা পথ যে পথটা একটু ঘুরে বেশি সাহাবাহাম ওই পথ দিয়ে মসজিদ আসছে কথা বুঝছেন যেটা একবার সহজ সরল সংক্ষেপ না একটু ঘুরে তারা মসজিদ আসবো আমার ভাইরা তাই হেঁটে আমরা মসজিদে আসবো তাড়াতাড়ি করে আসবো ঠিক কিনা নাম্বার চার ওয়াটানা মিনাল ইমাম দেখবেন একবার সহজ ইমামের কাছাকাছি হয়ে বসা ইমামের কাছাকাছি হয়ে বসে যদি জায়গা পান অবশ্যই যদি আপনি দেড়টা বাজে আইন টাকা তো অবশ্যই পাবেন সামনে চলে কি করেন হ্যাঁ নাকি সামনে সবে বই তুলে বারো টাকা আইতে হইব দেখবেন আল্লাহর কিছু পাগল এরা শুধু জুমার আজান দেয় না কেন রে আর আজানের আগেই সামনে সবে বসার জন্য খুব তাড়াহুড়া করো অনেক লোক আছে না এমন পাঁচ নাম্বার ওস্তামা ইমাম সাহেব যখন খুদ্া দিবেন অত্যন্ত মনোযোগ দিয়ে ইস্তেমা বলা হয় দিলের কান্দি দিয়ে শোনাকে ইস্তেমা বলা হয় মনের কান্দি খুদ্া শুনবেন বিলুজুর মনে কান্দি শুনে গেলে আমরা আরবিতে কোন কি কবর জেয়ারত করেন না গালাগালি করেন কিছু তো বুঝি না আমরা বুঝার দরকার নেই আমরা বাঙালি মানুষ আরবি করতে বুঝবেন মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন অনেক আহমক আর বেকুব এই সময় কথা বলে হাজার বার শুনে যে খুদ্বার সময় কথা বলা নিষেধ নিষেধ নিষেধ কি কয়েদের দরকার খবরদার এই প্রসঙ্গে একটা কথা বলে আজকে শেষ করতাম না বলতাম না একটা মাথা লাইটাই শেষ করে দিই সবসময় তার থেকে পাই না ইমাম সাহেব ফেকার মাসালা ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য মিম্বরে বসেন তখন থেকে মিম্বর থেকে নামার আগ পর্যন্ত ফালা ফলা তাওলা সালামা কোন নামাজ পড়াও যায় নেই কোন কথাবার্তা বলাও যায় নেই কথা বুঝছেন নাকি না কখন থেকে ম্যামচাপ যখন নিম্বরে কি তখন কিয়ে কিয়ে যায় নেই নামাজ পড়াও যায় নেই যাদের তিন টাকা শেষ হয়ে গেছে এখন আর এক টাকা দুজন ইমাম বসে গেছে এটা খুব তাড়াতাড়ি ওই টাকা শেষ করে ফেলবে এই কথার পরিপ্রেক্ষিতে একটা মাথালা বলতেছে নামাজ নাই কথা নাই মোয়াজিন সাহেব একটা ছোট আজান দেয় কিনা এই আজানের সময় দেখবেন অনেকে আর কিন্তু আমার খারাপ জানবেন কিন্তু কীর্তন নতুন নতুন কথাই কিন্তু আজানের সময় আমরা অনেকে আজানের উত্তর দিই কম দিই কিনা আর এত শিয়ার ওই যে রাজি নাকি আমি গায়ে এরেস্ট করুন নাকি না উত্তর দিন আমরা অনেকে আজকে একটু বলি দিতেছি আমার ভাইরা এ আজানের কোনো উত্তর মুখ দিয়ে উচ্চারণ করে দেওয়া না যায় ঠোঁটও নড়তে পারবে না একবার দিলে দিলে কেন ও যে মাসালা ওইটা যে ইমাম সাহেব বসলে নামাজও নাই কথাও নাই তো যেখানে নামাজ নাই নামাজ পড়ো নাকি আজানের দোয়া পড়ো তো নামাজ যেখানে নিষেধ ওখানে আজানের দোয়া যায় কেন কথা বুঝছেন নাকি না খুববার মধ্যে মাঝে মাঝে মোহাম্মদের নাম আছে অনেকে সাল্লাহ সাল্লাম পড়েন মাসাল্লাহ নবীর ইস্পাস আপনার ভিতরে ঠিক আছে তবে এই সাল্লাহ সাল্লাম একবার আসতে পড়বেন ফুট নড়তে পারবে না ভিতরে ভিতরে ওই মাসালা ওইটা ইমাম সাহেব বসলে নামাজও নাই কথাও নাই এই জন্য আজানের জব দিবেন অসুবিধা নাই তার ঠোঁট নড়তে পারবে না অন্তর অন্তরে নবীন নাম আসবে দূরত করবেন ঠোঁট নড়তে পারবে না একবার অন্তর অন্তর শেষ জুমার দিন কি করা এক নাম্বার বলেন গোসল করা তাড়াতাড়ি মসজিদে আসা তিন নাম্বার পায়েতে চার নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি হয়ে বসা পাঁচ নাম্বার মনোযোগ দিয়ে ছয় নাম্বার দুনিয়াবি কোনো কথা না বলা কোন কোনো কথা কি ছয়টা খুব কঠিন না একবার সহজ নয় নবী বলেন এই ছয়টা কাজ যদি আমার কোনো মত করতে পারে ওই দিনের প্রত্যেকটি কদমে আশি বছর রোজার সাওয়াব লেখা হবে সওয়াব আমার ভাইরা এই জন্য আমরা সকলেই এই আমলগুলো না সরে আমি ভুল বলছি প্রত্যেকটা কদমে এক বছর নকল রোজা সওয়াব এবং প্রত্যেকটি কদমে এক বছর নকল আবাদতের সওয়াব আল্লাহ রব্দুল আলম তাকে দান করবে এই জন্য আমার ভাইরা আলোচনা আরো আছে ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা করবে আজকে ছয়টা আপনার খেয়াল রাখবেন গোসল করবেন তাড়াতাড়ি মসজিদে আসবেন পায়ে মসজিদে আসবেন ইমামের কাছাকাছি হয়ে বসবেন মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন দুনিয়ারই কোনো কথা বলবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ছয়টি সুন্নতির উপর আমল করার প্রফিক যারা সুন্দর করে নাই সেটা সুন্দর করে